মানবতা সমাধান বিসমিল্লাহ রহমান রহিম নাহমদুহু অনুসল্লি আল্লাহ রসুলহিল করিম আম্মা বাদ ফাউজবিল্লাহমিনশাইতানুরজিম হাত্তা ইজা বালাগা আশুদ্দাহু বালাগা আরবাইন আসানা قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين সম্মানিত ব্রাদার ইসলাম আল্লাহ ফকরবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে ছেলে মেয়েদের লালন পালনের দায়িত্ব দিয়েছেন এবং তা ফরজ করেছেন সলাত এবং সালাম নাজিল হক পিয়া নবী সাল্লাহ আলিয়ার প্রতি যিনি বিবাহ শাদী করেছেন এবং আল্লাহ পাকও তাকে ছেলে মেয়ে দান করেছেন তবে আল্লাহ পাক রব্বুল আলমিনের হেকমতের ভিত্তিতে তিনি নবী সাল্লাহ সাল্লামের ছেলে সন্তানদেরকে বাল্যকালেই গ্রহণ করে নিয়েছেন আল্লাহ মাসাল্লি আলী আল্লাহ বারিক আলী সম্মানিত ভাইরা ছেলে মেয়েদের লালন পালন কেমন করে করতে হবে এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আমি যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দুয়ার সাথে সাথে আমাদের কর্ম লাগবে শুধু চাইলে হবে না যেমন মনে চাইবেন জবানে চাইবেন তেমন কাজে কর্মে আপনাকে সৎ সন্তান সন্ততি চাইতে হবে আপনার ছেলে মেয়ে সৎ হোক এর প্রচেষ্টা আপনার থাকতে হবে এর জন্য পরিশ্রম থাকতে হবে এর জন্য তাদেরকে সময় দিতে হবে সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ ফেকর রব্বন সুরে আহ কাফি এরশাদ করেছেন হাত্তা ইজা বালাগা আসুদ্দাহু বালাগা আর বাইনা সানা মানুষের যখন জ্ঞান মজবুত হয়ে যায় এবং এই বয়সকে বলা হয়েছে যে চল্লিশ বছর বয়সে পৌঁছে যায় মানুষ অবালাগা আর বাইনা সানা মানুষের চল্লিশ বছর বয়স পর্যন্ত জ্ঞান পাকা হতে মজবুত হতে সময় লাগে আবার চল্লিশ যখন হয়ে যায় তখন আবার দুর্বলতার দিকে ফিরে চলে আসে আল্লাহ ফাকরাবুল আলম এইভাবে সোম্মাজা আলম ইমবাদিন কৌয়া তারপরে এই দুর্বলতার পরে আল্লাহ ফাকরাবুল আলমে শক্তিশালী করেছেন তারপরে এই শক্তিশালী করার পরে সোম্মাজা বাদে কুয়াতিন দাফম ওয়া সেইবা এই শক্তিশালী মানব জাতিকে করার পরে তাদেরকে দুর্বল করে দিয়েছেন এবং বার্ধক্যে পৌঁছে দিয়েছেন আল্লাহ ফাকরাবুল আলমিন আবার পৃথিবী থেকে বার্ধক্যে পৌঁছে দেওয়ার পরে মানুষকে গ্রহণ করবেন সম্মানিত ভাইয়েরা আল্লাহাক বলছেন যে চল্লিশ বছর বয়স যখন মানুষের হয়ে যায় তখন বিবেক বুদ্ধি পাকা হয়ে যায় জ্ঞান দুনিয়া সম্পর্কে ছেলে মেয়েদের লালন পালন সম্পর্কে যথেষ্ট হয়ে যায় এর চাইতে বেশি আর এরপরে আশা করা যায় না যদি সত্যিকার সৎ পথের অনুসারী হয় আর সত্যের সন্ধানকারী যদি হয় আল্লাহ পাক তাই বলছেন সেই সময় ওই জ্ঞানী ব্যক্তি বলে কালা রব্বে আউজেনি আন আশকোরা নেমাতি আন আমতা আলিয়া হে প্রভু হে প্রতিপালক আউজেনি আন আশকোরা আমাকে সুক্রিয়া আদায় করার তৌফিক দান করো শক্তি দান করো নেমাতাকাল্লাতি আন আমতা আলিয়া তোমার যে নিয়ামত আমার ওপর করেছো অনুগ্রহ করেছো সে অনুগ্রহের আমাকে সুক্রিয়া আদায় করার শক্তি দান করো ওয়ালা ওয়ালেদাই এবং আমার মাতা পিতাকে যে নিয়ামত দান করেছো অনুগ্রহ করেছো তারও সুক্রিয়া আদায় করার তৌফিক দান করো চিন্তা করে দেখুন এই বিষয়টি যদি আপনার মাতা পিতাকে যেসব নিয়ামত আল্লাহ দিয়েছেন যেই আল্লাহ ফাকরাবুল আলমিন ভোগের বস্তুগুলি দিয়েছেন যেমন ইমানের কথা বলি আপনার মাতা পিতাকে আল্লাহ ইমান দিয়েছিলেন জন্মসূত্রে আপনি মাসা আল্লাহ মুসলিম মমিন হয়েছেন ইসলামিক আদর্শের জন্য অনুকূল পরিবেশ দিয়েছেন সেখানে আপনার মাতা পিতার মোটামুটি সচ্ছলতা ছিল যার মাধ্যমে আপনাকে লেখাপড়া করাতে পেয়েছেন না হলে আপনাকে কারো বাড়ি চাকর রেখে দিত আপনাকে বাবা মা যদি সৎ না হতেন যদি সাধারণ হতেন তাহলে আপনাকে হয়তো ভালো শিক্ষা দীক্ষা তারা দিত না যার ফলে আপনি অশিক্ষিত থেকে যেতেন আপনি আল্লাহ থেকে আপনি দূরে থেকে যেতেন আপনি সঠিক রাস্তা থেকে আপনি ভুল পথে থেকে যেতেন সম্মানিত ভাইরা তাই বলা হয়েছে ওয়ালা ওয়ালে দইয়া মাতা পিতার ওপর যে অনুগ্রহ করেছে আল্লাহ তারও শুক্রিয়া আদায় করি আর আমাকে যে অনুগ্রহ করেছ তারও শুক্রিয়া আদায় করি ওয়ান আমালা সালেহান তারদা আল্লাহ আরও তফিক দান করো যাতে করে এমন কর্ম করতে পারি আমল করতে পারি যাতে তুমি আমার উপর রাজি হয়ে যাও সন্তুষ্ট হয়ে যাও ওয়া আসলেহলি ফি জরুরিয়াতি এবং আমার সন্তান সন্ততিকে আমার জন্য সৎ করে দাও নেক করে দাও তাদের সংশোধন করার তৌফিক দান করো এমনি তুই এলেখ আল্লাহ তোমার দরবারে আমি ফিরে আসি তবা করি আর আমি বলছি আল্লাহ যে আমি মুসলিম আত্মসমর্পণকারী তোমার দিনে বিশ্বাসী তোমার দিনের অনগত বান্দা সুতরাং আল্লাহ আমাকে ছেলে মেয়েদের লালন পালনের তৌফিক দান করো সম্মানিত ভাতৃমণ্ডলী ছেলে মেয়েদের যদি সত্যিকার অর্থে ইসলামিক লালন পালন করতে হয় তাহলে আপনি যখনই এই ময়দানে পদার্পণ করবেন তখন আপনাকে এই ছেলে মেয়েদের মাতা ইসলাম যেমন বলেছে তেমন আপনাকে বাছাই করতে হবে মনোনীত করতে হবে তাহলে মা বাছাই করা ছেলে মেয়েদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেত্রে আজকের অধিকাংশ মানুষের অবস্থা অধিকাংশ মুসলিমের অবস্থা যে সুন্দরী মেয়ে হলি হইল কেউ সৌন্দর্যতা দেখছেন আবার অনেকে ধন সম্পদ দেখছেন যে যেই বাড়িতে আমি বিবাহ করতে যাচ্ছি সেখানে পণ পাবো কিনা যৌতুক পাবো কিনা আপনি এই হারাম পয়সা ভক্ষণ করতে চান নিজে আর এই বাতিল পন্থায় অন্যের ধন সম্পদ আত্মসাত করে এই শ্বশুরের টাকা পয়সা যৌতুক পণের আকারে নিয়ে আপনি জাহান নামের ইন্ধন হতে চান নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আইয়মা লাহমিন নাবাতামিনা সহতে ফান্নারু আউলা বেহি সহি হাদিস নবী করিম সাল বলছেন যে যে কোনো ব্যক্তির গোস্ত তৈরি হবে হারাম খেয়ে এই যৌতুকের টাকা পনের টাকা খেয়ে শ্বশুর বাড়ি থেকে না হলে তোমার মেয়েকে রাখবো না তোমার মেয়েকে বিবাহ করবো না এত টাকা দিলে বিবাহ করবো না হলে করবো না বিবাহ করার পরে চাপ সৃষ্টি করা শুরু করলেন না দিলে তোমার মেয়েকে নিয়ে যাও তুমি আর না হলে যা তোর বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আয় না হলে তুই আসবি না এই যে চাপ সৃষ্টি করা এই হারাম খেয়ে যত রক্ত মাংস তৈরি হবে এই রক্ত মাংসর অধিকারী হচ্ছে ফান্নার জাহান্নাম এই ব্যক্তির হকদার কালকে আমাদের জাহান্নাম দাবি করবে যে এদেরকে জ্বালানো আমার কাজ আল্লাহ এদেরকে আমার জন্য ছেড়ে দাও সুহান আল্লাহ সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহকে ভয় করুন এবং এই ক্ষেত্রে সৎপথ অবলম্বন করুন ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে আপনি ধন সম্পদ দেখবেন না শুধু বাহ্যিক সৌন্দর্যতা দেখবেন না যে বেশ সুন্দরী রমণী পেয়ে গেছি বরং সবচাইতে বড় সৌন্দর্য হচ্ছে ইমানের সৌন্দর্য সবচাইতে বড় সৌন্দর্য হচ্ছে এবাদত বন্দীগীর সৌন্দর্য সবচাইতে বেশি সৌন্দর্য হচ্ছে গুণবতী হচ্ছে আখলাখ চরিত্র ব্যবহারের সৌন্দর্য সুতরাং এই দিকগুলি দেখবেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিস রয়েছে ছেলে মেয়েদের মা চয়েস করার ক্ষেত্রে তনকাহুল মার আতলে আর বাইন বোখারি মুসলিমের হাদিস নবী করিম সাল্লাম বলছেন যে লোকেরা বিবাহ শাদী করে থাকে চারটি গুণ দেখে এই হাদিসের অপব্যাখ্যা করে অর্থ করতে গিয়ে ভুল অর্থ করে তারা বলে হ্যাঁ, সমাজের লোককে যে চারটি জিনিস দেখে বিয়ে করো কোথায় আমরের সেগা আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন রসুল্লাহ সাল্লাম যে চারটি গুণ দেখে বিবাহ করো বরং বলা হয়েছে অবস্থার কথা উল্লেখ করা হয়েছে যে তনকাহুল মার আতুলি আরবা নারীদেরকে বিবাহ করা হয় সাধারণত লিয়ারবাইন চারটি গুণ দেখে অর্থাৎ লোকদের স্বভাব বলা হয়েছে লেহা সাবেহা ওয়াজামা লেহা ও মা লেহা ও দিনেহা মানুষ দেখে বংশ মান সম্মান যে যেই ঘরের মেয়ে বিবাহ করতে যাচ্ছি এই বংশের মান মর্যাদা কেমন আছে বংশ পরিচয় দেখতে চাই এই বংশের প্রভাব কেমন আছে এসব দেখতে চাই এই বংশের খ্যাতি আছে না কুখ্যাত বংশ এসব জিনিস দেখতে চাই লেহাসা বেহা আর কি দেখতে চাই ও জামা লেহা সৌন্দর্য দেখে যে এ দেখতে মেয়ে সুন্দরী কিনা দেখে আর কি দেখে যে আমার শ্বশুর সাহেবের ধন সম্পদ আছে কিনা যেই বাড়িতে বিবাহ করতে যাচ্ছি তাদের টাকা পয়সা আছে কিনা জমি জায়গা আছে কিনা বাড়িটা কেমন তাদের থাকার জায়গা কেমন সুযোগ সুবিধা কেমন তাদের আছে ইত্যাদি এগুলি দেখে তারা কি করে এই গুণগুলি দেখে থাকে সাধারণত ওয়া দিন হা তার সাথে সাথে মুসলিম দিনও দেখে তার ধর্ম কেমন আমার শ্বশুরের দিন ধর্ম কেমন নামাজ আছে কিনা আর যে মেয়েকে বিবাহ করেছি তার দিন আছে কিনা সেটাও দেখে অনেকেই এই চারটি গুণ সাধারণত দেখে থাকে নবী করিম সাল্লাম বলছেন কিন্তু উম্মতকে মুসলিমকে নবী করিম সাল্লাম তাগিদ করছেন সতর্ক করছেন ফাজফার বেজাতির দিন তারে দাগ তুমি যদি কামিয়াব হতে চাও তাহলে দিনদার নারীকে বিবাহ করো আর যদি তা না করো অন্য গুণগুলি দেখো যেন টাকা পয়সা আছে বলে বিবাহ করেছি এই মেয়ে ওর ইনকাম সোর্স আছে বিড়ি বানতে জানে গ্রামে গঞ্জে যে এলাকায় বিড়ি বানা আছে বিড়ি বানতে জানে ব্যাস ভালো ইনকাম করে দেবে অথবা এই মেয়েটিকে বিবাহের জন্য করছি যে মেয়েটি ডাক্তার ভালো একটা ইনকাম হবে মেয়েটি ডিগ্রি আছে একটা চাকরি হওয়ার সম্ভাবনা আছে অথবা চাকরি হয়ে গেছে চাকরি করে সুতরাং একটা ভালো অঙ্কের বেতন আসবে এই রকম ধন সম্পদের লোভে যদি বিবাহ করো অথবা শ্বশুরের কাছ থেকে ধন সম্পদ যথেষ্ট আছে পাবো সেই জন্য বিবাহ করো শ্বশুরের একটি মেয়ে শুধু বিবাহ করলে সব জমি জায়গা আমি পাবো এই ধন সম্পদের স্বার্থে যদি বিবাহ করো শুধু যদি বাহ্যিক সৌন্দর্য দেখে বিবাহ করে যে মেয়েটি খুব সুন্দরী তাই বিবাহ করেছি মনে রাখবেন যে বাহ্যিক শুধু সুন্দরী দেখলেন ভিতরে দেখলেন না তাহলে আপনি পাঁকে পড়তে পারেন আপনার পদস্খলন ঘটতে পারে এবং এই ক্ষেত্রে আপনাকে পরে অনতপ্ত লজ্জিত হইতে হবে নবী করিম সাসনা বলছেন যে দেখো যদি দিনদার রমণীকে বিবাহ করে তুমি সফল কাম না হতে সচেষ্ট হও তারে বাতিয়া দাগ তাহলে তোমার দুই হাত সর্বনাশ হোক দুই হাত ধ্বংস হোক আল্লাহ যেন এইরকম না করে সম্মানিত ভাইরা কেমন করে মা চাষ করতে হবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এখানে দিক নির্দেশনা দিয়েছেন এই জন্য যে কোনো পরিবারে আপনি মেয়ে খোঁজ করতে যাবেন প্রথম দেখবেন দিন আছে কিনা যদি দিন থাকে অন্য কিছু আর দেখার প্রয়োজন করে না আল্লাহ ফাকরবুল আলম যেন আমাকে আপনাকে সৎ পথে চলার তৌফিক দান করেন আপনি যদি সৎ লোক হন অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজ আল্লাহ মখরাজা তাহলে আল্লাহ পাককে আপনি যদি ভয় করেন সংযত পাপমুক্ত জীবনযাপন করেন তাহলে আপনার জন্য ভালো নারীর আল্লাহ ব্যবস্থা করে দেবেন আর তৈবা তলি তৈবিন আপনি যদি সৎ হন তাহলে আপনার জন্য সতী পাক পবিত্র নারীর আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন সম্মানিত ভাতৃমণ্ডলী এখানে আপনাদের কিছুক্ষণের বিরতি দিয়ে আবার এই বিষয় নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি আল্লাহ পাক যেন আমাদেরকে নেকামলের আমলের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Tariq Zakir Naik. I am Vikra Naik. My name is Rushta Naik. You are the best of people, evolved for mankind, in telling what they like, and forbidding what they love, and believing in Allah. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله. Surely prayer, my sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. দেখুন চমৎকার শিশুরা কাল সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করে জান্নাত যাবার কি উপায় তাহাজুদ পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা মাতাকে উপেক্ষা করে শির সবচেয়ে বড় গুণা গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শির কোনো দিবস পালন করা শির হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত ভাতৃমণ্ডলী ছেলে মেয়েদের ইসলামী লালন পালন ইসলামী তরবিয়তের জন্য আরেকটি বিষয় জরুরি তা হচ্ছে যে যেমন আপনি মা ভালো বাছাই করবেন তেমনি আপনাকে ছেলে মেয়েদের বাবাও বাছাই করার চেষ্টা করতে হবে এই দায়িত্ব হচ্ছে মেয়ের যে বিবাহ দিতে যাচ্ছেন মেয়ের বাবা তার দায়িত্ব মেয়ের বাবা হচ্ছে মেয়ের অভিভাবক আপনি যখন আপনার মেয়ের বিবাহ দেবেন তখন ভালো ছেলের হাতে আপনার মেয়ে তুলে দেবেন ভালো ছেলে মানে সার্ভিস হোল্ডার নয় যে চাকরি করে বেতন পায় ভালো ছেলে নয় বড় ব্যবসায়ীর ছেলে ব্যবসা করে সেই জন্য ভালো ছেলে মানে এই নয় যে বিদেশে থাকে অনেক টাকায় উপার্জন করে নিয়ে আসে ভালো ছেলে মানে যেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ভালো বলেছেন তেমন ভালো আপনাকে বাছাই করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস সেই বুখারিতে রয়েছে আর সোনানের কিতাবাদিতে রয়েছে বলেছেন যে এজা খাতাবা এলেইকুম মান তারদাউনা দিন আহুয়া হোলোক আহু যখন তোমাদের কাছে এমন ব্যক্তি প্রস্তাব পাঠাবে বিবাহের এমন যুবক প্রস্তাব পাঠাবে বিবাহের তোমার মেয়ের জন্য অথবা তোমার বোনের জন্য মান তারদাউনা দিন আহুয়া হোলোকাহ যার দিনকে তুমি পছন্দ করতে পারছো দিনের দিক দিয়ে ধর্মীয় দিক থেকে তার ধর্ম খুব পছন্দ পাচক তো নামাজি ইসলামিক জীবন যাপন করে হারাম খাই না খারাপ চরিত্র লোক নয় বরং ভালো চরিত্রবান মানুষ পাঁচ অক্ত নামাজে কোনো রকমের ঘাটতি নেই তার আখলাগ ব্যবহারে কোনো রকমের কোনো ঘাটতি নেই এই নবী করিম সাসলাম বলছেন তার দিন যদি পছন্দ হয় তার সাথে সাথে দ্বিতীয় শর্ত বলছেন অহলো কাহু তার চরিত্র যদি পছন্দ হয় দিনের সাথে চরিত্র বলেছেন দিনের একটি অংশ অথচ চরিত্র এতে যেন তাগিদ করা হয়েছে যে অনেক মানুষ হয়তো দিন মানে বুঝে থাকেন যে নামাজ রোজা হজ জাকাত ঠিক আছে আর বাকি ইসলামিক আকার আকৃতি আছে মাদ্রাসার পরিবেশে লেখাপড়া করেছে এতটুকু যথেষ্ট না মাদ্রাসার পরিবেশে লেখাপড়া করেছে হয়তো আলেম হয়েছে হাফেজ হয়েছে কারিও হয়েছে হয়তো এরকম ব্যতিক্রম হতে পারে নামাজি দিনদার পরেশগারি গাড়ি এদিক দিয়ে ভালো আছে মাসাল্লাহ মুখে দাঁড়িয়েও আছে তাও দেখতে পাচ্ছেন সব কিছু এই দিকটা আছে কিন্তু আখলাখ চরিত্র এমন কিছু লোক অল্প আছে যে মাদ্রাসার পরিবেশে মানুষে দিনই শিক্ষা লাভ করার পরেও অন্য মানুষের হকের কথা তো দূরের কথা বাবা মায়ের হক সম্পর্কেও অচেতন বাবা মায়ের সাথে ভালো আচরণ করার তৌফিক হয় না তাহলে ওই ব্যক্তি আপনার মেয়ের সাথে আপনার বোনের সাথে কি করে ভালো আচরণ করে ভালো ব্যবহার করবে কর্কশভাষী হবে নিষ্ঠুর হবে জালেম হবে মানুষের সাথে চলতে জানে না এইরকম লোক সবসময় সমস্যার সৃষ্টি করবে আদান প্রদানের ক্ষেত্রে হাত ভারী বেইমান হয়তো পড়াশোনা করেছে ইসলামিক পড়াশোনা কিন্তু টাকা পয়সা কারো যদি ধার পেয়ে যায় তাহলে চেয়েও তার কাছে পাওয়া যায় না এইরকম চরিত্র লোক হইতে পারে এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম দুটো দিককে তুলে ধরেছেন ছেলের ক্ষেত্রে কি যে মন্তার দাউনা দিন আহু অখোলোকাহ যার দিনকে পছন্দ করো ধার্মিক অখোলোকাহ এবং তার চরিত্রকে পছন্দ করো চরিত্রবান ব্যক্তি তাহলে এই রকম ছেলে যদি তোমার মেয়েকে তোমার বোনকে অথবা যে কোনো মেয়ের তুমি যদি অভিভাবক হয়ে থাকো ফাজাউজুহ তাহলে বিবাহ দিয়ে দাও ওই মেয়ের ওই বোনের বিবাহ এই ভালো ছেলের সাথে দিয়ে দাও ইল্লা যদি না দাও ইল্লা তাফ আলু হো যদি তোমরা এরকম না করো দিন আছে ঠিক চরিত্র ঠিক আছে এগুলো ঠিক আছে কিন্তু গরিবের ছেলে সেই জন্য বিবাহ দিলেন না বাড়িটা ভালো না সেই জন্য বিবাহ দিলেন না চাকরি নেই বেকার সমস্যায় ভুগছে সেই জন্য দিলেন না বিবাহ এই জন্যই দিলেন না যে আমরা তাদের চাইতে বেশি পয়সাওয়ালা ওদের ঘরে কি করে বিয়ে দিতে পারি আপনি এজন্য বিয়ে দিলেন না যে আমরা দুনিয়ার শিক্ষিত আর সে মাদ্রাসে পড়াশোনা করেছে ওই ছেলেকে আমার মেয়ে কি করে দেবো আমার বোন কি করে দেব ওই ছেলেকে কি করে দেব যে আমরা বয়স চল্লিশ পঞ্চাশ ষাট হয়ে গেছে আমরা দাঁড়িয়ে রাখি না আর ছেলে বিশ বছর পঁচিশ বছর বয়সে দাঁড়িয়ে রেখে বসে আছে ওই ছেলেকে আমার মেয়ে আমার বোন কি করে দেবো এইরকম যদি খারাপ উদ্দেশ্য থাকে আপনার যদি বেদিনই এমন মানসিকতা থাকে তাহলে মনে রাখবে নবী করিম সাল্লি সাল্লাম সতর্কবাণী উচ্চারণ করেছেন ইল্লা তাফ আলুহ যদি ভালো ছেলে পাওয়া সত্ত্বে বিবাহ না দাও মেয়ের বোনের তখন ফিতনাতুন ফিল আর দে ফাসাদুন আরিজ পৃথিবীতে মহা বিপর্যয় সৃষ্টি হবে ফিতনা হবে বিপর্যয় সৃষ্টি হবে আর অঘটন ঘটবে এমনও হইতে পারে যে তুমি মেয়েকে ওই রকম ছেলে সাথে বিয়ে দিলে না তখন তোমার মেয়ে একটা খারাপ লম্পটের সাথে চরিত্রহীনের সাথে চোর ডাকাতের সাথে মদঘরের সাথে বেরিয়ে চলে গেল রিক্সা চালকের সাথে বেরিয়ে চলে গেল আল্লাহ ফাকরাবুল আলমিন পরকালে তো লাঞ্ছিত করবেন কিন্তু তোমাকে দুনিয়াতেই ইহ জগতে লাঞ্ছিত অপদস্থ করে দিলেন সম্মানিত ভাইরা সেই জন্য যেমন আপনি মা চয়েস করবেন তেমনি বাবা ভালো চয়েস করার চেষ্টা করবেন অর্থাৎ মেয়ের অভিভাবক এই মেয়েটিকে তুলে দিবেন কোনো বেনামাজির হাতে তুলে দেবেন না কোনো চরিত্রহীনের হাতে তুলে দেবেন না যদি দিনদার হয় তাহলে আল্লাহকে ভয় করবে ধার্মিক যদি হয় ওই ছেলে যাকে আপনি মেয়ে বা বোন দিয়েছেন তাহলে আল্লাহকে ভয় করবে সেই ব্যক্তি আর যদি চরিত্রবান হয় তাহলে ভালো আখরাক চরিত্র পেশ করবে আপনার মেয়ের সাথে বোনের সাথে সুতরাং তার দ্বারা আপনার মেয়ের ক্ষেত্রে আপনার বোনের ক্ষেত্রে জুলম অত্যাচার বাড়াবাড়ি হবে না সম্মানিত ভাইরা ছেলে মেয়েদের লালন পালন ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার ঘরে যখন ছেলে মেয়ে আসবে আল্লাহ পাক দান করেছেন গর্ভ ধারণ করেছে আপনার স্ত্রী তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর আস্থা করবেন ভরসা করবেন আল্লাহ যাই দেন না কেন ছেলে দেন আর মেয়ে দেন এই ছেলে অথবা মেয়ের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে আপনার যেমন এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে আপনাকে যদি কেউ খুন করে আপনি কি বলবেন আপনার যদি কেউ প্রাণ নাশ করার চেষ্টা করে তাহলে আপনার কি মন মেজাজ হবে তার সম্পর্কে আর আপনার বাড়িতে নতুন মেহমান আসছে নিষ্পাপ মেহমান আপনি তো কত হয়তো পাপ করছেন আর সেই ছেলে মেয়ে যে আপনার ঘরে আসছে আপনার স্ত্রীর গর্ভে সে নিষ্পাপ হয়ে আসছে আল্লাহ ফাকরাবুল আলমের পক্ষ থেকে তার এই দুনিয়াতে জন্ম নেওয়ার অধিকার রয়েছে বেঁচে থাকার অধিকার রয়েছে সুতরাং কখনো আপনি এই গর্ভকে নষ্ট করবেন না অ্যাবর্ষণ করবেন না সম্মানিত ভাতৃমণ্ডলী কারণ অনেকে বিবাহ শাদী করে বিবাহ শাদী করার পরে মনের চাহিদা ছিল যে তিন বছর চার বছর একটু ভোগ বিলাস করবো আমোদ ফুর্তি করব ছেলে মেয়ে নেব না আর হঠাৎ দেখা গেল যে এক বছর ছয় মাসের মধ্যে গর্ভধারণ করেছে আপনার স্ত্রী তখন অনেকে এই বাচ্চাকে নষ্ট করে দেয় এইরকম অজ্ঞতার কাজ এক শ্রেণীর বিদিন ধরেন লোকেরা করে থাকে এক শ্রেণীর ওই লোকেরা করে থাকে যাদের আল্লাহ পরকাল বলে কোনো ভয় নেই সম্মানিত ভাইরা আরো এক শ্রেণীর লোকেরা আছে যখন দেখলো যে না আমার স্ত্রীর গর্বে আরে ছেলে আসলো না মেয়ে চলে আসলো না আমি তো মেয়ে চাই না তখন একে আউট করে দাও সুহান আল্লাহ এটি হচ্ছে খুন করার সামিল মহান আল্লাহ কোরআন করিম এরশাদ করেছেন কেয়ামতের দিবসে আল্লাহ ফাকরাবুল আলমিন ওই মেয়েটিকে ডাকবে যেই মেয়েটিকে মায়ের পেট থেকে নষ্ট করে দেওয়া হয়েছিল ধ্বংস করে দেওয়া হয়েছিল তাকে আল্লাহ পাকে ডেকে জিজ্ঞাসা করবেন বেআইয়া জাম্বিন কোতেলা তোমাকে কোন অন্যায়ের কারণে তোমার এই বাবা হত্যা করেছিল তোমাকে পৃথিবীতে জন্ম নিতে দেয়নি তোমাকে পৃথিবীতে আসতে দেয়নি বেআইয়া জাম্বিন কোতেলাত আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জালেম বাবাকে ওই খুনি বাবাকে হাজির করবেন আর হাজির করে তার সামনে ওই নিষ্পাপ শিশুকে ছেলেকে অথবা মেয়েকে যাকে এভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাকে জিজ্ঞাসা করবেন বেআইয়ে জাম্বিন কোতেলাত কি অপরাধ করেছিল তুমি কি ক্ষতি করেছিল এই তোমার বাবার যে তোমাকে হত্যা করেছিল এই ব্যক্তিকে কেয়ামতের কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত অবদস্ত করার জন্য এবং তারপরে জাহান নামের হুকুম দেওয়ার জন্য যে যাও একে ফেরেস তারা জাহান নামে নিয়ে যাও আল্লাহ ফাকরাবুল আলম যেন মুসলিম জাতিকে সঠিক দিনের জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন এবং নিজেদের সংশোধন করার তৌফিক দান করেন আল্লাহ ফাকরাবুল আলমিন এই জন্য আল কোরআনে সতর্ক করেছেন যে তোমরা যে কোনো কারণ হোক না কেন ছেলে মেয়েদেরকে মায়ের গর্ভ থেকে নষ্ট করার চেষ্টা করবে না অথবা পৃথিবীতে চলে এসেছে তারপরে তাদেরকে হত্যা করা তাদের প্রাণ নাশের চেষ্টা করবে না তার মধ্যে আল্লাহ পাকের সাদ করছেন একটি আয়াতে তোমরা দারিদ্রের ভয়ে অভাবের ভয়ে তোমাদের সন্তান সন্ততিদেরকে হত্যা করিও না দারিদ্র আছে অভাব আছে ওই অবস্থায় ছেলে মেয়ে আসছে আপনি মনে করছেন যে আর না হইলেই ভালো কিন্তু চলে এসছে অথবা এই সময় না হইলে ভালো চলে এসছে অথবা আপনি ছেলের আকাঙ্ক্ষা করছেন মেয়ে নেবেন না মেয়ে চলে এসছে আল্লাহ তাকতুল দেখুম বিশেষ করে অভাবের কারণে আল্লাহ বলছেন খবরদারি কাজ করিও না নাহনো নারজকুম ওয়াইয়াহুম তোমাদেরকেও আমি রিজিক দিচ্ছি এবং যারা আসছে মেহমান তোমার তাদেরকেও আমি রিজিক দিচ্ছি আল্লাহ ফাকরুল আলমিন অন্যায় আল্লাহ আউলা দাকুম তোমরা দারিদ্রের ভয়ে দারিদ্রের আশঙ্কায় ছেলে মেয়েদেরকে হত্যা করিও না দারিদ্র নেই সুখেই খাচ্ছেন মোটামুটি কিন্তু ভাবছেন আরে পাঁচটা সাতটা দশটা যদি ছেলে হয়ে যায় মেয়ে হয়ে যায় তাহলে কি করে তাদেরকে খাওয়াবো এতগুলি মেয়ে হলে এদের বিবাহ সাদী কেমন করে দিব এই রকমের দুর্বল ইমানের চিন্তাধারা আল্লাহর ওপর আস্থা নেই নিজের ওপর আস্থা নিজের চাকরির আস্থা পয়সার উপর আস্থা এইরকম সিরকি আকিদা নিয়ে জীবন যাপন করবেন না হে মুসলিম এবং সিরকি জীবন যাপন করে আপনি সিরকের অবস্থায় মরবেন না আল্লাহর উপর ভরসা করুন খবরদার অভাবের ভয়ে তুমি হত্যা করিও না ছেলে মেয়েদেরকে নাহান অনার্য কহম ইয়াকুম তাদেরকে আমি রিজিক দিয়ে থাকি আর তোমাদেরকে রিজিক দিয়ে থাকি কাবিরা যদি এই নিষ্পাপ শিশুদেরকে হত্যা করো তাহলে মহা পাপ করে ফেললে আল্লাহ ফাকরাবুল আলমিন তাহলে ছেলে মেয়েদের পৃথিবীতে জন্ম নেওয়ার অধিকার দিয়েছেন এবং তাদের এখানে বেঁচে থাকার অধিকার রয়েছে তাদের আপনার ঘরে আমার ঘরে লালিত পালিত হওয়ার অধিকার রয়েছে এই দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সম্মানিত ভাতৃমণ্ডলী সুতরাং ছেলে মেয়েদেরকে লালন পালন করার ক্ষেত্রে কষ্ট করতে হবে আপনি কষ্ট করবেন না আর আপনি ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাইবেন আপনি কষ্ট করবেন না আল্লাহ ফাকরাবুল আলমিনের আপনি সন্তুষ্টি চাইবেন কষ্ট করবেন না আর আপনি জান্নাত চাইবেন কষ্ট করবেন না আর আপনি ভালো ছেলে চাইবেন চরিত্রবান ছেলে চাইবেন নাসেন মেয়ে চাইবেন কখনো হবে না আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাকে আপনাকে সকলকে এর তৌফিক দান করেন আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে নেক সন্তান দান করেন এবং নেক সন্তান গড়ে তোলার যেন তৌফিক